উবায়দুল্লাহ ইবনু আদি ইবনু খিয়ার রহমতুল্লা আলাই হতে বর্ণিত যে মিসওয়ার ইবনু মাখরামা ও আব্দুর রহমান ইবনু আসওয়াদ ইবনু আব্দ ইয়াগুস রহমতুল্লা আলহি আমাকে বললেন যে উসমান রাজিল্লা তালাহু এর সঙ্গে তার বৈপিত্র ভাই অলিদের ব্যাপারে আলোচনা করতে তোমাকে কিসে বাধা দেয় লোকেরা তার সম্পর্কে নানারূপ কথাবার্তা বলছে উসমান রাজিয়াল তালাহু যখন সালাত আদায়ের উদ্দেশ্যে বের হলেন তখন আমি তার নিকট গিয়ে বললাম আপনার সঙ্গে আমার একটি দরকার আছে এবং তা আমি আপনার ভালোর জন্যই বলবো উসমান রাজিয়াল তাল্লাহ্ন বললেন ওহে আমি তোমা হতে আল্লাহর নিকট পানা চাচ্ছি আমি তাদের নিকট গিয়ে বসলাম তৎক্ষণাৎ উসমান রাজিয়াল তাল্লাহ্ন এর দূত এসে হাজির হলো আমি তার নিকট গেলাম তিনি বললেন বলো তোমার নাসিহাত কি আমি বললাম আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে সত্য দিনসহ পাঠিয়েছেন কোরআন তার উপর অবতীর্ণ করেছেন আপনি ওই সকলের একজন যারা আল্লাহ ও তার রাসুলের আহ্বানে সাড়া দিয়েছেন আপনি উভয় হিজরত করেছেন এবং আপনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহচর্য লাভ করেছেন এবং তার চরিত্রের মাধুর্য লক্ষ্য করেছেন অলিদ সম্পর্কে লোকেরা নানা ধরনের কথাবার্তা বলাবলি করছে ওসমান রদিয়াল তাল্লাহ্ন আমাকে বললেন তুমি কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দর্শন পেয়েছ আমি বললাম না তবে তার ইলম আমার পর্দানসীন কুমারীগণের নিকট যখন পৌঁছেছে তখন আমার নিকট অবশ্যই পৌঁছেছে ওসমান রজিল্লাহ তাল্লাহ্ন হামদ ও সানা বর্ণনা করে বললেন নিশ্চয়ই আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সত্য দিনসহ পাঠিয়েছেন আল্লাহ ও তার রাসুলের ডাকে সারা দানকারীদের মধ্যে আমিও ছিলাম তার আনা শরীয়তের উপর আমিও ইমান এনেছি আমি উভয় হিজরত করেছি যেমন তুমি বলছো আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর সাহচর্য লাভ করেছি তার হাতে বায়াত করেছি আল্লাহর কসম আমি তার অবাধ্যতা করিনি এবং তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি অতপর আল্লাহ তার রসুলকে দুনিয়া হতে নিয়ে গেছেন অতপর আবু বকর রদেলাহ তাল্লাহ্ন এর সঙ্গে ঐরূপী সম্পর্ক ছিল অতপর উমার রদেলাহ তাল্লাহ্ন এর সঙ্গেও তেমনই সম্পর্ক ছিল অতপর আমার কাঁধে খেলাফতের দায়িত্ব দেয়া হয়েছে আমার কি ওই সকল অধিকার নেই যা তাদের ছিল আমি বললাম হ্যাঁ অবশ্যই তিনি বললেন তাহলে তোমাদের পক্ষ হতে কী সব কথাবার্তা আমার নিকট পৌঁছেছে অবশ্য অলিদের ব্যাপারে তুমি যা বলছো অতি শীঘ্র আমি সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব এ বলে তিনি আলী রদিল্লাহ তাল্লাহ্নকে ডেকে এনে অলিতকে বেত্রাঘাত করার নির্দেশ দিলেন আলী রদিল্লাহ তাল্লাহ্ন তাকে আশিটি বেত্রাঘাত করলেন